এই অজানা দেশে অজানা পর্বতের মাথায় ভয়ানক হিংস্র জন্তু সংকুল বনের মধ্যে দিয়ে বৃষ্টিমুখর সন্ধ্যায় কোন অনির্দেশ্য হিরক্ষণী বা তার চেয়েও অজানা মৃত্যুর অভিমুখে চলেছে সে কোথায় আলভারেজ কে তার তার পরামর্শে কেন সেইখানে এলো হীরের খনিতে তার দরকার নেই আমি গৌরব আর আপনারা শুনছেন বাংলা গল্প পডকাস্ট বাংলা গল্প পডকাস্টে আজকে চাঁদের পাহাড়ের চতুর্থ এপিসোড বাংলা গল্প পডকাস্টের প্রায় এক বছর হয়ে এলো এবং শ্রোতাদের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে যদিও বাংলা গল্পের প্রত্যেকটি এপিসোড তৈরি করতে অর্থ এবং সময় দুটোই লাগে আজ অবধি প্রত্যেকটি এপিসোড আপনারা বিনামূল্যে পেয়েছেন এবং চেষ্টা করব আগামী বছরগুলোতেও আপনারা একইভাবে বাংলা গল্পের এপিসোড পেতে থাকবেন বাংলা গল্পের কোনো এপিসোডের জন্য সরাসরি মূল্য না দিয়েও আপনারা কিছু সহজ পন্থায় বাংলা গল্প পডকাস্টকে সাহায্য করতে পারেন বাংলা গল্প পডকাস্ট ওয়েবসাইটে আপনারা পেপল মাধ্যমে সরাসরি বাংলা গল্পকে ডোনেট করতে পারেন অথবা আপনারা যারা অ্যামাজন ডট কমে নিয়মিত বাজার হাট করে থাকেন তারা বাংলা গল্প ওয়েবসাইটে অ্যামাজনের সার্চ বার বা বাংলা গল্প অ্যামাজন স্টোর ব্যবহার করতে পারেন বাংলা গল্প পডকাস্টের ওয়েবসাইট মাধ্যমে অ্যামাজন ডট কমে গিয়ে কেনা প্রতিটি জিনিস সরাসরি বাংলা গল্পের আয় বৃদ্ধি করবে আর যদি আর্থিকভাবে বাংলা গল্পকে সাহায্য না করতে চান তাহলে আপনাদের সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বাংলা গল্প শোনান আপনাদের শুভেচ্ছায় এবং সহযোগিতায় বাংলা গল্প পডকাস্ট আসছে বছর এবং আশা করছি আগামী বেশ কিছু বছর আপনাদের সঙ্গী হয়ে থাকবে আজ শুরু করছি চাঁদের পাহাড়ের চতুর্থ এপিসোড সাত তারপর দিন দুই কেটে গেল ওরা ক্রমশ গভীর থেকে গভীরতর জঙ্গলের মধ্যে প্রবেশ করলে পথ কোথাও সমতল নয় কেবল চড়াই আর উতরাই মাঝে মাঝে কর্কশ ও দীর্ঘ টুসক ঘাসের বন জল প্রায় দুষ্প্রাপ্য ঝর্ণা একার্তা যদিও বা দেখা যায় আলভারেজ তাদের জল ছুঁতেও দেয় না দিব্যি স্ফটিকের মতো নির্মল জল পড়ছে ঝর্ণাবে সুশীতল ও লোভনীয় তৃষ্ণার্ত লোকের পক্ষে সে লোভ সম্বরণ করা বড়ই কঠিন কিন্তু আলভারেজ জলের বদলে ঠান্ডা চা খাওয়াবে তবুও জল খেতে দেবে না জলের তৃষ্ণা ঠান্ডা চায় দূর হয় না তৃষ্ণার কষ্টই সবচেয়ে বেশি কষ্ট বলে মনে হচ্ছিল শঙ্করের এক জায়গায় টুসক ঘাসের বন বেজায় ঘন তবে ওপরে ওদের চারধার ঘিরে সেদিন কুয়াশাও খুব গভীর হঠাৎ বেলা উঠলে নিচের কুয়াশা সরে গেল সামনে চেয়ে শঙ্করের মনে হলো খুব বড় একটা চড়াই তাদের পথ আগলে দাঁড়িয়ে কত উঁচু সেটা তা জানা সম্ভব নয় কারণ নিবিড় কুয়াশা কিংবা মেঘে তার উপরের দিকটা সম্পূর্ণরূপে আবৃত আলভারেজ বললে রিক্সটারভেল্ডের আসল রেঞ্জ শঙ্কর বললে এটা পার হওয়া কি দরকার আলভারেজ বললে হে জন্য দরকার যে সেবার আমি আর জেম দক্ষিণ দিক থেকে এসেছিলুম এই পর্বতশ্রেণীর পাদমূলে কিন্তু আসল রেঞ্জ পার হয়নি যে নদীর ধারে হলদে হিরে পাওয়া গিয়েছিল তার গতি পূর্ব থেকে পশ্চিমে এবার আমরা যাচ্ছি উত্তর থেকে দক্ষিণে সুতরাং পর্বত পার হয়ে ওপারে না গেলে কি সেই নদীটা ঠিকানা করতে পারি শঙ্কর বললে আজ যেরকম কুয়াশা হয়েছে দেখতে পাচ্ছি তাতে একটু অপেক্ষা করা যাক না কেন আর একটু বেলা বাড়ুক তাবু ফেলে আহারাদি সম্পন্ন করা হলো বেলা বাড়লেও কুয়াশা তেমন কাটল না শঙ্কর ঘুমিয়ে পড়ল তাঁবুর মধ্যে ঘুম যখন ভাঙল বেলা তখন নেই চোখ মুছতে মুছতে তাঁবুর বাইরে এসে সে দেখলে আলভারেজ চিন্তিত মুখে ম্যাপ খুলে বসে আছে শঙ্করকে দেখে বললে শঙ্কর আমাদের এখনও অনেক ভুগতে হবে সামনে চেয়ে দেখো আলভারেজের কথার সঙ্গে সঙ্গে সামনের দিকে চাইতেই এক গম্ভীর দৃশ্য শঙ্করের চোখে পড়ল কুয়াশা কখন কেটে গেছে তার সামনে বিশাল রিক্সটারভেল্ট পর্বতের প্রধান থাক ধাপে ধাপে উঠে মনে হয় যেন আকাশে গিয়ে ঠেকেছে পাহাড়ের কোটিদেশ নিবিড় বিদ্যুৎ গর্ব মেঘপুঞ্জে আবৃত কিন্তু উচ্চতম শিখররাজি অস্তমান সূর্যের রঙিন আলোয় দেবলোকের কনক দেউলের মতো বহুদূর নীল শূন্যে মাথা তুলে দাঁড়িয়ে কিন্তু সামনের পর্বতাংশ সম্পূর্ণ দুরারহ শুধুই খাড়া খাড়া উত্তুঙ্গ শৃঙ্গ কোথাও একটু ঢালু নেই আলভারেজ বললে এখান থেকে পাহাড় ওটা সম্ভব নয় শঙ্কর দেখেই বুঝেছ নিশ্চয় পাহাড়ের কোলে কোলে পশ্চিম দিকে চলো যেখানে ঢালু এবং নিচু পাবো সেখান দিয়ে পাহাড় পার হতে হবে কিন্তু এই দেড়শো মাইল লম্বা পর্বত শ্রেণীর মধ্যে কোথায় সেরকম জায়গা আছে এ খুঁজতেই তো এক মাসের ওপর যাবে দেখছি কিন্তু দিন পাঁচ ছয় পশ্চিম দিকে যাওয়ার পর এমন একটা জায়গা পাওয়া গেল যেখানে পর্বতের গা বেশ ঢালু সেখান দিয়ে পর্বতে ওঠা চলতে পারে পরদিন খুব সকাল থেকে পর্বতারোহণ শুরু হলো শঙ্করের ঘড়িতে তখন বেলা সাড়ে ছটা সাড়ে আটটা বাঁচতে না বাঁচতে শঙ্কর আর চলতে পারে না যে জায়গাটা দিয়ে তারা উঠছে সেখানে পর্বতের খাড়াই চার মাইলের মধ্যে উঠেছে ছ হাজার ফুট সুতরাং পথটা ঢালু হলেও কি ভীষণ দুরারোহ তা সহজেই বোঝা যাবে তাছাড়া যতই উপরে উঠছে অরণ্য ততই নিবিড়তর ঘন অন্ধকার চারদিকে বেলা হয়েছে রোদ উঠেছে অথচ সূর্যের আলো ঢোকেনি জঙ্গলের মধ্যে আকাশই চোখে পড়ে না তাই সূর্যের আলো পথ বলে কোনো জিনিস নেই চোখের সামনে শুধুই গাছের গুড়ি যেন ধাপে ধাপে আকাশের দিকে উঠে চলেছে কোথা থেকে জল পড়ছে কে জানে পায়ের নিচের প্রস্তর আর্দ্র ও পিচ্ছিল প্রায় সর্বত্রই শ্যাওলা ধরা পা পিছলে গেলে গড়িয়ে নিচের দিকে বহুদূর চলে গিয়ে তীক্ষ্ণ শিলাখণ্ডে আহত হতে হবে শঙ্কর বা আলভারেস কারো মুখে কথা নেই উত্তঙ্গ পথে ওঠবার কষ্টে দুজনেই অবসন্ন দুজনেরই ঘন ঘন নিঃশ্বাস পড়ছে শঙ্করের কষ্ট আরও বেশি বাংলার সমতল ভূমিতে আজন্ম মানুষ হয়েছে পাহাড়ে ওঠার অভ্যেস নেই কখনো শঙ্কর ভাবছে আলভারেজ কখন বিশ্রাম করতে বলবে সে আর উঠতে পারছে না কিন্তু যদি সে মরেও যায় এ কথা আলভারেজকে সে কখনোই বলবে না যে সে আর পারছে না হয়তো তাতে আলভারেজ ভাববে ইস্ট ইন্ডিজের মানুষগুলি দেখছি নিতান্তই অপদার্থ এই মহাদুর্গম পর্বত অরণ্যে সে ভারতের প্রতিনিধি এমন কোনো কাজ সে করতে পারে না যাতে তার মাতৃভূমির মুখ ছোট হয়ে যায় বড় চমৎকার বন যেন পরীর রাজ্য মাঝে মাঝে ছোটোখাটো ঝর্ণা যেন বনের মধ্যে দিয়ে খুব উপর থেকে নিচে নেমে যাচ্ছে গাছের ডালে নানা রঙের টিয়া পাখি চোখ ঝলছে দিয়ে উড়ে বেড়াচ্ছে বড় বড় ঘাসের মাথায় সাদা সাদা ফুল অর্কিডের ফুল ঝুলছে গাছের ডালের গায়ে গুড়ির গায়ে হঠাৎ শঙ্করের চোখ পড়ল গাছের ডালে মাঝে মাঝে লম্বা দাঁড়ি গোঁফওয়ালা বাল্যখিল্য মুনিদের মতো ও কারা বসে রয়েছে তারা সবাই চুপচাপ বসে মুনিজনচিত গাম্ভীর্যে ভরা ব্যাপার কি আলভারেজ বললে ও কলবাস জাতীয় মাদি বাঁদর পুরুষ জাতীয় কলবাস বাঁদরের দাঁড়ি গোপ নেই স্ত্রী জাতীয় কলবাস বাঁদরের হাতখানেক লম্বা দাড়িগোপ গজায় এবং তারা বড় গম্ভীর দেখেই বুঝতে পারছ ওদের কাণ্ড দেখে শঙ্কর হেসেই খুন পায়ের তলায় মাটিও নেই পাথরও নেই তার বদলে আছে শুধু পচা পাতা ও শুকনো গাছের গুড়ি স্তূপ এইসব বনে শতাব্দীর পর শতাব্দী ধরে পাতার রাশি ঝরছে পচে যাচ্ছে তার উপরে শ্যাওলা পুরু হয়ে উঠছে ছাতা গজাচ্ছে তার উপর আবার নতুন ঝরা পাতার রাশি আবার পড়ছে গাছের ডালপালা গুড়ি জায়গায় জায়গায় ষাট সত্তর ফুট গভীর হয়ে জমে রয়েছে এই পাতার স্তূপ আলভারেজ ওকে শিখিয়ে দিলে এইসব জায়গায় খুব সাবধানে পা ফেলে চলতে হবে এমন জায়গা আছে যেখানে মানুষ চলতে চলতে ওই ঝরা পাতার রাশির মধ্যে ভুস করে ঢুকে ডুবে যেতে পারে যেমন অতর্কিতে পথ চলতে চলতে পুরনো কুয়ার মধ্যে পড়ে যায় উদ্ধার করা সম্ভব না হলে সেসব ক্ষেত্রে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু অনিবার্য শঙ্কর বললে পথের গাছপালা না কাটলে তো আর ওঠা যাচ্ছে না বড় ঘন হয়ে উঠেছে খুরের মতো ধারালো চওড়া এলিফ্যান্ট ঘাসের বন যেন রোমান যুগের দ্বিধার তলোয়ার তার মধ্যে দিয়ে যাওয়ার সময় দুজনের কেউই নিরাপদ বলে ভাবছে না নিজেকে দুহাত তফাতে কি আছে দেখা যায় না যখন তখন সব রকম বিপদের সম্ভাবনাই তো রয়েছে বাঘ সিংহ বা বিষাক্ত সাপ কোনোটিই থাকা বিচিত্র নয় শঙ্কর লক্ষ্য করছে মাঝে মাঝে ডুগডুগি বা ঢোল বাজনার মতো একটা শব্দ হচ্ছে কোথায় যেন বনের মধ্যে কোনো অসভ্য জাতির লোক ঢোল বাজাচ্ছে নাকি আলভারেজকে সে জিজ্ঞেস করলে আলভারেজ বললে ঢোল নয় বড় বেবুন কিংবা বন মানুষ বুক চাপড়ে ওরকম শব্দ করে মানুষ এখানে কোথা থেকে আসবে শঙ্কর বললে তুমি যে বলেছিলে এ বনে গরিলা নেই গরিলা সম্ভবত নেই আফ্রিকার মধ্যে বেলজিয়াম কঙ্গোর কিছু অঞ্চল রাভেনজির আল্পস বা বিরুঙ্গা আগ্নেয় পর্বতের অরণ্য ছাড়া অন্য কোথাও গরিলা আছে বলে তো জানা নেই গরিলা ছাড়া অন্য ধরনের বন মানুষ বুক চাপড়ে ওরকম আওয়াজ করতে পারে ওরা সাড়ে চার হাজার ফুটের ওপরে উঠেছে সেদিনের মতো সেখানেই রাত্রির বিশ্রামের জন্য তাঁবু ফেলা হলো একটা বিশাল সত্যিকার ট্রপিক্যাল অরণ্যের রাত্রিকালীন শব্দ এত বিচিত্র ধরনের ও এত ভীতিজনক যে সারা রাত শঙ্কর চোখের পাতা বোঝাতে পারলে না শুধু ভয় নয় ভয় মিশ্রিত একটা বিস্ময় কত রকমের শব্দ হায়নার হাসি কলোপাস বানরের কর্কশ চিৎকার বন মানুষের বুক চাপড়ানোর আওয়াজ বাঘের ডাক প্রকৃতির এই বিরাট নিজস্ব পশুশালায় রাত্রে কেউ ঘুমোয় না সমস্ত অরণ্যটা এই গভীর রাত্রে যেন হঠাৎ খেপে উঠেছে বছর কয়েক আগে খুব বড় একটা সার্কাসের দল এসে ওদের স্কুল বোর্ডিংয়ের পাশের মাঠের তাঁবু ফেলেছিল তাদের জানোয়ারদের চিৎকারে বোর্ডিংয়ের ছেলেরা রাত্রে ঘুমোতে পারত না শঙ্করের সেই কথাই এখন মনে পড়ল কিন্তু এসবের চেয়েও মধ্যরাত্রে একদল বনহস্তির বৃংহতি তাঁবুর অত্যন্ত নিকটে শুনে শঙ্কর এমন ভয় পেয়ে গেল যে আলভারেজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠালে আলভারেজ বললে আগুন জ্বলছে তাঁবুর বাইরে কোনো ভয় নেই ওরা ঘেঁষবে না এদিকে সকালে উঠে আবার ওঠা শুরু উঠছে উঠছে মাইলের পর মাইল বুনো বাঁশের জঙ্গল তার তলায় বুনো আদা ওদের পথের একশো হাতের মধ্যে বাঁদিকের বাঁশবনের তলা দিয়ে একটা প্রকাণ্ড হস্তিযুত কচি বাঁশের কোড় মরমর করে ভাঙতে ভাঙতে চলে গেল পাঁচ হাজার ফুট ওপরে কত কি বুনো ফুলের মেলা টকটকে লাল ইরিথ্রানা প্রকাণ্ড গাছে ফুটেছে পুষ্পিত ইপোমিয়া লতার ফুল দেখতে ঠিক বাংলাদেশের বনকলমী ফুলের মতো কিন্তু রংটা অত গাঢ় বেগুনি নয় সাদা ভেরোনিকা ঘন সুগন্ধে বাতাসকে ভারাক্রান্ত করেছে বন্য কফির ফুল রঙিন বেগনিয়া মেঘের রাজ্যে ফুলের বন মাঝে মাঝে সাদা বেলুনের মতো মেঘপুঞ্জ গাছপালার মগডালে এসে আটকাচ্ছে কখনো বা আরও নেমে এসে ভেরোনিকার বন ভিজিয়ে দিয়ে যাচ্ছে সাড়ে সাত হাজার ফুটের ওপর থেকে বনের প্রকৃতি একেবারে বদলে গেল এই পর্যন্ত উঠতে ওদের আরও দুদিন লেগেছে আর অসহ্য কষ্ট কোমর পিঠ ভেঙে পড়ছে এখানে বনানির মূর্তি বড় অদ্ভুত প্রত্যেক গাছের গুড়ি ও শাখা প্রশাখা পুরু শ্যাওলায় আবৃত প্রত্যেক ডাল থেকে শ্যাওলা ঝুলছে সে শ্যাওলা কোথাও কোথাও এত লম্বা যে গাছ থেকে ঝুলে প্রায় মাটিতে এসে ঠেকবার মতো হয়েছে বাতাসে সেগুলো আবার দোল খাচ্ছে তার ওপর কোথাও সূর্যের আলো নেই সবসময় যেন গোধূলি আর সবটা ঘিরে বিরাজ করছে এক অপার্থিব ধরনের নিস্তব্ধতা বাতাস বইছে তারও শব্দ নেই পাখির কুজন নেই সে বনে মানুষের গলা সুর নেই কোনো জানোয়ারের ডাক নেই যেন কোন অন্ধকার নরকে সুস্র প্রেতের দলের মধ্যে এসে পড়েছে ওরা সেদিন অপরাহ্নে যখন আলভারেজ তাঁবু ফেলে বিশ্রাম করার হুকুম দিলে তখন তাঁবুর বাইরে বসে একপাত্র কফি খেতে খেতে শঙ্করের মনে হল এ যেন সৃষ্টির আদিম যুগের অরণ্যানি পৃথিবীর উদ্ভিদ জগৎ যখন কোনো একটা সুনির্দিষ্ট রূপ ও আকৃতি গ্রহণ করেনি যে যুগে পৃথিবীর বুকে বিরাটকায় সরীসৃপের দল জগৎজোড়া বন জঙ্গলের নিবিড় অন্ধকারে ঘুরে বেড়াত সৃষ্টি সেই অতীত প্রভাতে সে যেন কোন জাদুমন্ত্রের বলে ফিরে গিয়েছে সন্ধ্যার পরেই সমগ্র বনানি নিবিড় অন্ধকারে আবৃত্ত হল তাঁবুর বাইরে ওরা আগুন করেছে সেই আলোর মণ্ডলীর বাইরে আর কিছু দেখা যায় না এ বনের আশ্চর্য নিস্তব্ধতা শঙ্করকে বিস্মিত করেছে বনানি সেই বিচিত্র নৈশ শব্দ এখানে স্তব্ধ কেন আলভারেস চিন্তিত মুখে ম্যাপ দেখছিল বললে শোনো শঙ্কর একটা কথা ভাবছি আট হাজার ফুট উঠলাম কিন্তু এখনও পর্বতে সেই খাঁজটা পেলাম না যেটা দিয়ে আমরা রেঞ্জ পার হয়ে ওপারে যাব আর কত উপরে উঠব যদি ধরো এই অংশে স্যাডেলটা নাই থাকে শঙ্করের মনেও এই খটকা যে না জেগেছে তা নয় সে আজই ওঠবার সময় মাঝে মাঝে ফিল্ড গ্লাস দিয়ে উপরের দিকে দেখবার চেষ্টা করেছে কিন্তু ঘন মেঘে বা কুয়াশায় ওপরের দিকটা সর্বদাই আবৃত থাকায় তার চেষ্টা ব্যর্থ হয়েছে সত্যি তো তারা কত উঠবে আর সমতল খাঁজ যদি না পাওয়া যায় আবার নিচে নামতে হবে আবার অন্য জায়গায় উঠতে হবে দফা সারা সে বললে ম্যাপে কি বলে আলভারেজের মুখ দেখে মনে হলো এ ম্যাপের ওপর সে আস্থা হারিয়েছে বললে হে ম্যাপ অত খুঁটিনাটিভাবে তৈরি নয় এ পর্বতে উঠেছে কে যে ম্যাপ তৈরি হবে এই যে দেখছো এখানা স্যার ফিলিপো ডি ফিলিপির তৈরি ম্যাপ যিনি পর্তুগিজ পশ্চিম আফ্রিকায় ফার্ডিনান্ডোপো শৃঙ্গ আরোহণ করে খুব নাম করেন এবং বছর কয়েক আগে বিখ্যাত পর্বত আরোহণকারী পর্যটক ডিউক অফ আব্রুৎসির অভিযানেও যিনি ছিলেন কিন্তু রিক্সটার ওয়েল্ডে তিনি ওঠেননি এ ম্যাপে পাহাড়ের যে কন্টুর ছবি আঁকা আছে তা খুব নিখুঁত বলে মনে তো হয় না ঠিক বুঝছি নে হঠাৎ শঙ্কর বলে উঠল ও কি তাঁবুর বাইরে প্রথমে একটা অস্পষ্ট আওয়াজ এবং পরক্ষণেই একটা কষ্টকর কাশির শব্দ পাওয়া গেল যেন থাইসিসের রোগী খুব কষ্টে কাতরভাবে কাশছে একবার দুবার তারপরে শব্দটা থেমে গেল কিন্তু সেটা মানুষের গলার শব্দ নয় শুনবামাত্রই শঙ্করের সে কথা মনে হল রাইফেল নিয়ে সে ব্যস্তভাবে তাঁবুর বাইরে বার হতে যাচ্ছে আলভারেজ তাড়াতাড়ি উঠে ওর হাত ধরে বসিয়ে দিলে শঙ্কর আশ্চর্য হয়ে বললে কেন কিসের শব্দ ওটা বলে আলভারেজের দিকে চাইতেই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলে তার মুখ বিবর্ণ হয়ে গিয়েছে শব্দটা শুনেই কি সঙ্গে সঙ্গে তাঁবুর অগ্নিকুণ্ডের মণ্ডলীর বাইরে নিবিড় অন্ধকারে একটা ভারী অথচ লঘুপদ জীব যেন বনজঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে বেশ মনে হলো দুজনেই খানিকটা চুপচাপ তারপরে আলভারেজ বললে আগুনে কাঠ ফেলে দাও বন্দুক দুটো ভরা আছে কিনা দেখো ওর মুখের ভাব দেখে শঙ্কর ওকে আর কোনো প্রশ্ন করতে সাহস করলে না রাত্রি কেটে গেল পরদিন সকালে শঙ্করেরই ঘুম ভাঙল আগে তাঁবুর বাইরে এসে কফি করবার আগুন জ্বালতে সে তাঁবু থেকে কিছু দূরে কাঠ ভাঙতে গেল হঠাৎ তার নজরে পড়ল ভিজে মাটির ওপর একটা পায়ের দাগ লম্বায় এগারো ইঞ্চির কম নয় কিন্তু পায়ে তিনটে মাত্র আঙ্গুল তিন আঙ্গুলেরই দাগ বেশ স্পষ্ট পায়ের দাগ ধরে সে এগিয়ে গেল আরও অনেকগুলো সেই পায়ের দাগ আছে সবগুলোতেই সেই তিন আঙ্গুল শঙ্করের মনে পড়ল ইউগান্ডা স্টেশন ঘরে আলভারেজের মুখে শোনা জিম কার্টারের মৃত্যু কাহিনী গুহার মুখের বালির ওপর সেই অজ্ঞাত হিংস্র জানোয়ারের তিন আঙ্গুলওয়ালা পায়ের দাগ কাফির গ্রামের সেই সর্দারের মুখে শোনা গল্প কাল রাত্রে আলভারেজের বিবর্ণ মুখও সঙ্গে সঙ্গে মনে পড়ল আর একদিনও আলভারেজ ঠিক এইরকমই ভয় পেয়েছিল যেদিন পর্বতের পাদমূলে ওরা প্রথমে এসে তাঁবু পাতে বুনিপ কাফির সর্দারের গল্পের সেই বুনিপ রিক্সটারভেল্ড পর্বত অরণ্যের বিভীষিকা যার ভয় শুধু অসভ্য মানুষ কেন অন্য কোনো বন্য জন্তু পর্যন্ত এই আট হাজার ফুটের ওপরকার বনে আসে না কাল রাত্রে কোনো জানোয়ারের শব্দ পাওয়া যায়নি কেন এখন তা শঙ্করের কাছে পরিষ্কার হয়ে গেল আলভারেজ পর্যন্ত ভয় বিবর্ণ হয়ে উঠেছিল ওর গলার শব্দ শুনে বোধহয় ওই শব্দের সঙ্গে আলভারেজের পূর্ব পরিচয় ঘটেছে শঙ্কর ইচ্ছে করেই আলভারেজকে ওই অজ্ঞাত জানোয়ারের পায়ের দাগটা দেখালে না কি জানি যদি আলভারেস বলে বসে এখনও পাহাড়ের স্যাডেল পাওয়া গেল না তবে নেমে যাওয়া যাক সকালে সেদিন খুব মেঘ করে ঝমঝম করে বৃষ্টি নামল পর্বতের ঢাল বেয়ে যেন হাজার ঝর্নার ধারায় বৃষ্টির জল গড়িয়ে নিচে নামছে এই বন ও পাহাড় চোখে কেমন যেন ধাঁধা লাগিয়ে দেয় এতটা উঠেছে ওরা কিন্তু প্রতি হাজার ফুট উপর থেকে নিচের অরণ্যের গাছপালার মাথা দেখে সেগুলিকে সমতল ভূমির অরণ্য বলে ভ্রম হচ্ছে কাজেই প্রথমটা মনে হয় যেন কতটুকুই বা উঠেছি ওইটুকু তো বৃষ্টি সেদিন থামল না বেলা দশটা পর্যন্ত অপেক্ষা করে আলভারেজ উঠবার হুকুম দিলে শঙ্কর এটা আশা করেনি এখানে শঙ্কর কর্মী শ্বেতাঙ্গ চরিত্রের একটা দিক লক্ষ্য করলে তার মনে হচ্ছিল কেন এই বৃষ্টিতে মিছিমিছি বার হওয়া একটা দিনে কী এমন হবে বৃষ্টি মাথায় পথ চলে লাভ অবিশ্রান্ত বৃষ্টিধারার মধ্যে ঘন অরণ্যানি ভেদ করে সেদিন ওরা সারাদিন উঠল উঠছে উঠছে উঠছেই শঙ্কর আর পারে না কাপড় চোপড় জিনিসপত্র তাঁবু সব ভিজে একাকার একখানা রুমাল পর্যন্ত শুকনো নেই কোথাও শঙ্করের কেমন একটা অবসাদ এসেছে দেহে ও মনে সন্ধ্যার দিকে যখন সমগ্র পর্বত অরণ্য মেঘের অন্ধকারে ও সন্ধ্যার অন্ধকারে একাকার হয়ে ভীম দর্শন ও গম্ভীর হয়ে উঠল তখন ওর মনে হলো এই অজানা দেশে অজানা পর্বতের মাথায় ভয়ানক হিংস্র জন্তু সংকুল বনের মধ্যে দিয়ে বৃষ্টিমুখর সন্ধ্যায় কোন অনির্দেশ্য হিরক্ষণী বা তার চেয়ে অজানা মৃত্যুর অভিমুখে চলেছে সে কোথায় আলভারেজ কে তার তার পরামর্শে কেন সে এখানে এলো ইরের খনিতে তার দরকার নেই বাংলাদেশের খড়ে ছাওয়া ঘর ছায়া ভরা শান্ত গ্রাম্য পথ ক্ষুদ্র নদী পরিচিত পাখিদের কাকলি সেসব যেন কত দূরের কোনো অবাস্তব স্বপ্নরাজ্যের জিনিস আফ্রিকার কোনো হিরক্ষণই সেসবের চেয়ে মূল্যবান নয় কিন্তু তারে ভাব কেটে গেল অনেক রাত্রে যখন নির্মেঘ আকাশে চাঁদ উঠল সে অপার্থিব জ্যোৎস্নাময় রাত্রের বর্ণনা নেই শঙ্কর আর পৃথিবীতে নেই বাংলা বলে কোনো দেশ নেই সব স্বপ্ন হয়ে গিয়েছে সে আর কোথাও ফিরতে চায় না হিরে চায় না অর্থ চায় না পৃথিবীর থেকে বহু ঊর্ধ্বে এক কৌমুদী শুভ্র দেবলোকের এখন সে অধিবাসী তার চারধারে প্রকৃতির যে সৌন্দর্য কোনো মানুষের চোখ এর আগে তা দেখেনি সে গহন নিস্তব্ধতা এর আগে কোনো মানুষ অনুভব করেনি জনমানবহীন বিশাল রিক্সটেরফেল্ড পর্বত অরণ্য ওই গভীর নিশিতে মেঘলোকে আসন পেতে আপনাতে আপনি আত্মস্থ ধ্যানস্তিমিত পৃথিবীর মানুষের সেখানে প্রবেশ লাভের সৌভাগ্য কচ্চিত ঘটে সেই রাত্রে ঘুম থেকে ও ধর্মড়িয়ে উঠল আলভারেজের ডাকে আলভারেজ ডাকছে শঙ্কর শঙ্কর ওঠো বন্দুক বাগাও কি কি তারপরও কান পেতে শুনলে তাঁবুর চারপাশে কে যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার জোরে নিঃশ্বাসের শব্দ বেশ শোনা যাচ্ছে তাঁবুর মধ্যে থেকে চাঁদ ঢলে পড়েছে তাঁবুর বাইরে অন্ধকারই বেশি জ্যোৎস্নাটুকু গাছের মগডালে উঠে গিয়েছে কিছুই দেখা যাচ্ছে না তাঁবুর দরজার মুখে আগুন তখন একটু একটু জ্বলছে কিন্তু তার আলোর বৃত যেমন ছোট আলোর জ্যোতি ততদিক ক্ষীণ তাতে দেখবার সাহায্য কিছুই হয় না হুড়মুড় করে একটা শব্দ হলো গাছপালা ভেঙে একটি ভারী জানোয়ার হঠাৎ ছুটে পালালো যেন তাঁবুর সকলে সজাগ হয়ে উঠেছে এখন আর অতর্কিতে শিকারের সুবিধে হবে না বাইরে জানোয়ারটা তা বুঝতে পেরেছে জানোয়ারটা যাই হোক না কেন তার যেন বুদ্ধি আছে বিচারের ক্ষমতা আছে মস্তিষ্ক আছে আলভারেজ রাইফেল হাতে টর্চ জেলে বাইরে গেল শঙ্করও গেল ওর পিছনে পিছনে টর্চের আলোয় দেখা গেল তাঁবুর উত্তর পূর্ব কোণের জঙ্গলে চারা গাছপালার ওপর দিয়ে যেন একটা ভারী স্টিম রোলার চলে গিয়েছে আলভারেজ সেদিকে বন্ধুকে নল উঁচিয়ে বার দুই আওয়াজ করল কোনো দিকে কোনো শব্দ পাওয়া গেল না ফিরবার সময় তাঁবুর ঠিক দরজার মুখে আগুনের কুণ্ডের অতি নিকটেই একটা পায়ের দাগ দুজনেরই চোখে পড়লো মাত্র তিনটে আঙ্গুলের দাগ ভিজে মাটির ওপর সুস্পষ্ট এতে প্রমাণ হয় জানোয়ারটা আগুনকে ডরায় না শঙ্করের মনে হলো যদি ওদের ঘুম না ভাঙত তবে সেই অজ্ঞাত বিভীষিকাটি তাঁবুর মধ্যে ঢুকতে একটুও দ্বিধা করত না এবং তারপরে কি ঘটত তা কল্পনা করে কোনো লাভ নেই আলভারেজ বললে শঙ্কর তুমি তোমার ঘুম শেষ করো আমি জেগে আছি শঙ্কর বললে না তুমি ঘুমাও আলভারেজ আলভারেজ ক্ষীণ হাসি হেসে বললে পাগল তুমি জেগে কিচ্ছু করতে পারবে না শঙ্কর ঘুমিয়ে পড়ো ওই দেখো দূরে বিদ্যুৎ চমকাচ্ছে আবার ঝড় বৃষ্টি আসবে রাত শেষ হয়ে আসছে ঘুমাও আমি বরং একটু কফি খাই রাত ভোর হওয়ার সঙ্গে সঙ্গে এলো মুষলধারে বৃষ্টি সঙ্গে সঙ্গে যেমনই বিদ্যুৎ তেমনই মেঘগর্জন সে বৃষ্টি চলল সমানে সারাদিন তার বিরাম নেই বিশ্রাম নেই শঙ্করের মনে হলো পৃথিবীতে আজ প্রলয়ের বর্ষণ শুরু হয়েছে প্রলয়ের দেবতা সৃষ্টি ভাসিয়ে দেওয়া সূচনা করেছেন বুঝি বৃষ্টির বহর দেখে আলভারেস পর্যন্ত দমে গিয়ে তাঁবু ওঠাবার নাম মুখে আনতে ভুলে গেল বৃষ্টি থামল যখন তখন বিকেল পাঁচটা বোধহয় বৃষ্টি না থামলেই ভালো ছিল কারণ অমনি আলভারেজ চলা শুরু করবার হুকুম দিলে বাঙালি ছেলের স্বভাবতেই মনে হয় এখন অবেলায় যাওয়া কেন এত কি সময় বয়ে যাচ্ছে কিন্তু আলভারেজের কাছে দিন রাত বর্ষা রৌদ্র জ্যোৎস্না অন্ধকার সব সমান সে রাত্রে বর্ষা স্নাত বনভূমির মধ্যে দিয়ে মেঘ ভাঙা জ্যোৎস্নার আলোয় দুজনে উঠছে উঠছে এমন সময় আলভারেজ পিছন থেকে বলে উঠল শঙ্কর দাঁড়াও ওই দেখো আলভারেজ ফিল্ড গ্লাস দিয়ে ফুটফুটে জ্যোৎস্নালোকে বাঁ পাশের পর্বত শিখরের দিকে চেয়ে দেখছে শঙ্কর ওর হাত থেকে গ্লাসটা নিয়ে সেদিকে দৃষ্টি নিবদ্ধ করলে হ্যাঁ সমতল খাঁজটা পাওয়া গিয়েছে বেশি দূরেও নয় মাইল দুয়ের মধ্যে বাঁ দিক ঘেসে আলভারেজ হাসি মুখে বললে দেখছো স্যাডেলটা থামবার দরকার নেই চলো আজ রাত্রি স্যাডেলের ওপর পৌঁছে তাঁবু ফেলব শঙ্কর আর সত্যিই পারছে না এই দুর্ধর্ষ পর্তুগিজটার সঙ্গে হীরের খনির সন্ধানে এসে সে কি ঝকমারি না করেছে শঙ্কর জানে অভিযানের নিয়ম অনুযায়ী দলপতির হুকুমের ওপর কোনো কথা বলতে নেই এখানে আলভারেজি দলপতি তার আদেশ অমান্য করা চলবে না কোথাও আইনে লিপিবদ্ধ না থাকলেও পৃথিবীর ইতিহাসের বড় বড় অভিযানে সবাই এই নিয়ম মেনে চলে সেও মানবে অবিশ্রান্ত হাঁটবার পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ওরা এসে স্যাডলে যখন উঠল শঙ্করের তখন আর এক পাও চলবার শক্তি নেই স্যাডেলটার বিস্তৃতি তিন মাইলের কম নয় কখনো বা দুশো ফুট খাড়া উঠেছে কখনো বা চার পাঁচশো ফুট নেমে গিয়েছে এক মাইলের মধ্যে সুতরাং বেশ দুরারোহ যতটুকু সমতল ততটুকুই শুধু বড় বড় বনস্পতির জঙ্গল ইরিথ্রানা পেন্সিয়ানা রিঠা গাছ বাঁশ বা বন্য আদা বিচিত্র বর্ণের অর্কিডের ফুল ডালে ডালে বেবুন ও কলবাস বাঁদর সর্বত্র আরও দুদিন ধরে ক্রমাগত নামতে নামতে রিক্সটেরভেল্ড পর্বতের আসল রেঞ্জের ওপারের উপত্যকায় গিয়ে ওরা পদার্পণ করলো শঙ্করের মনে হলো এদিকের জঙ্গল যেন আরও বেশি দুর্ভেদ্য ও বিচিত্র আটলান্টিক মহাসাগরের দিক থেকে সমুদ্র বাষ্প উঠে কতকটা ধাক্কা খায় পশ্চিম আফ্রিকার ক্যামেরুন পর্বতে বাকিটা আটকায় বিশাল রিক্সটারভেল্ডের দক্ষিণ সানুতে সুতরাং বৃষ্টি এখানে হয় অজস্র ডালপালার তেজও তেমনি দিন পনেরো ধরে সেই বিরাট অরণ্যাকীর্ণ উপত্যকার সর্বত্র দুজনে মিলে খুঁজেও আলভারেজ বর্ণিত পাহাড়ি নদীর কোনো ঠিকানা বার করতে পারলে না ছোটোখাটো ঝর্ণা দু একটা উপত্যকার ওপর দিয়ে বইছে বটে কিন্তু আলভারেজ কেবলই ঘাড় নাড়ে আর বলে এসব নয় শঙ্কর বলে তোমার ম্যাপ দেখো না ভালো করে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আলভারেজের ম্যাপের কোনো নিশ্চয়তা নেই আলভারেজ বলে ম্যাপ কি হবে আমার মনেই গভীরভাবে আঁকা আছে সে নদী ও সেই উপত্যকার ছবি সে একবার দেখতে পেলেই তখনই চিনে নেব এ সে জায়গাই নয় এই উপত্যকা সে উপত্যকাই নয় নিরুপায় খোঁজো তবে এক মাস কেটে গেল পশ্চিম আফ্রিকায় বর্ষা নামল মার্চ মাসের প্রথমে সে কি ভয়ানক বর্ষা শঙ্কর তার কিছু নমুনা পেয়ে এসেছে রিক্সটারভেল্ট পার হওয়ার সময় উপত্যকা ভেসে গেল পাহাড় থেকে নামা বড় বড় পার্বত্য ঝর্নার জলধারায় তাঁবু ফেলবার স্থান নেই এক রাত্রে হঠাৎ অতি বর্ষণের ফলে ওদের তাঁবুর সামনে একটা নিরীহ ক্ষীণকায় ঝর্ণাধারা ভীম মূর্তি ধারণ করে তাবু শুদ্ধ ওদের ভাসি নিয়ে যাওয়ার জোগাড় করেছিল আলভারেজের সজাগ ঘুমের জন্যে সে যাত্রা বিপদ কেটে গেল কিন্তু দিন যায় তো ক্ষণ যায় না শঙ্কর একদিন ঘোর বিপদে পড়ল জঙ্গলের মধ্যে সে বিপদটাও বড় অদ্ভুত ধরনের সেদিন আলভারেজ তাঁবুতে তার নিজের রাইফেল পরিষ্কার করছিল সেটা শেষ করে রান্না করবে কথা ছিল শঙ্কর রাইফেল হাতে বনের মধ্যে শিকারের সন্ধানে বার হয়েছে আলভারেজ বলে দিয়েছে তাকে বনে খুব সাবধানে চলাফেরা করতে আর বন্দুকের ম্যাগাজিনে সবসময় যেন কার্ট্রিজ ভরা থাকে আরেকটা মূল্যবান উপদেশ দিয়েছে সেটা এই বনের মধ্যে বেড়াবার সময় হাতের কবজিতে কম্পাস সর্বদা বেঁধে নিয়ে বেড়াবে এবং যে পথ দিয়ে যাবে পথের ধারে গাছপালায় কোনো চিহ্ন রেখে যাবে যাতে ফিরবার সময় সেই সব চিহ্ন ধরে আবার ঠিক ফিরতে পারো নতুবা বিপদ অবশ্যম্ভাবী সেদিন শঙ্কর স্প্রিংবক হরিণের সন্ধানে গভীর বনে চলে গিয়েছে সকালে বেরিয়েছিল ঘুরে ঘুরে বড় ক্লান্ত হয়ে পড়ে এক জায়গায় একটা বড় গাছের তলায় সে একটু বিশ্রামের জন্য বসল সেখানটাতেই চারধারেই বৃহৎ বৃহৎ বনস্পতির মেলা আর সব গাছেই গুড়ি ও ডালপালা বেয়ে এক প্রকারের বড় বড় লতা উঠেছে তাদের ছোট ছোট পাতা দিয়ে এমন নিবিড়ভাবে আষ্টেপিষ্টে গাছগুলোকে জড়িয়েছে যে গুড়ির আসল রং দেখা যাচ্ছে না কাছেই একটা ছোট জলাধারের ঝাড়ে ঝাড়ে মারিপোসা লিলি ফুটে রয়েছে খানিকটা সেখানে বসবার পরে শঙ্করের মনে হলো তার কি একটা অস্বস্তি হচ্ছে কি ধরনের অস্বস্তি তা সে কিছু বুঝতে পারলে না অথচ জায়গাটা ছেড়ে উঠে যাবারও ইচ্ছে তার হলো না সে ক্লান্ত বটে আর জায়গাটা বেশ আরামেরও বটে কিন্তু এ তার কি হলো তার সমস্ত শরীরে এত অবসাদ এলো কোথা থেকে ম্যালেরিয়া জ্বরে ধরল নাকি অবসাদটা কাটাবার জন্য সে পকেট হাতরে একটা চুরুট বার করে ধরালে কিসের একটা মিষ্টি মিষ্টি সুগন্ধ বাতাসে শঙ্করের বেশ লাগছে গন্ধটা একটু পরে দেশলাইটা মাটি থেকে কুড়িয়ে পকেটে রাখতে গিয়ে মনে হলো হাতটা যেন তার নিজের নয় যেন অন্য কারো হাত তার মনের ইচ্ছায় সে হাত নড়ে না ক্রমেই তার সর্বশরীর যেন বেশ একটা আরামদায়ক অবসাদে অবশ হয়ে পড়তে চাইল কি হবে আর বৃথা ভ্রমণে হালে আর পিছু পিছু বৃথা ছুটে এইরকম বনের ঘন ছায়ায় নিভৃত লতাবিতানে অলস স্বপ্নে জীবনটা কাটিয়ে দেওয়ার চেয়ে সুখ আর কি আছে একবার তার মনে হলো এই বেলা উঠে তাঁবুতে যাওয়া যাক নতুবা তার কোনো একটা বিপদ ঘটবে যেন একবার সে উঠবার চেষ্টাও করতে গেল কিন্তু পরক্ষণেই তার দেহমন ব্যাপী অবসাদে জয় হলো অবসাদ নয় যেন একটা মৃদু মধুর নেশার আনন্দ সমস্ত জগৎ তার কাছে তুচ্ছ সে নেশাটাই তার সারা দেহ অবশ করে আনছে ক্রমশ শঙ্কর গাছের শিকড়ে মাথা দিয়ে ভালো করে শুয়ে পড়ল বড় বড় কটনউড গাছের শাখায় আলো ছায়ার রেখা বড় অস্পষ্ট কাছেই কোথাও বুনো প্যাঁচার ডাক অনেকক্ষণ থেকে শোনা যাচ্ছিল ক্রমে যেন তা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে তারপর কি হলো শঙ্কর কিছু জানে না আলভারেজ যখন বহু অনুসন্ধানের পর ওর অচৈতন্য দেহটা কটনবুট জঙ্গলের ছায়া আবিষ্কার করলে তখন বেলা বেশি নেই প্রথমটা আলভারেজ ভাবলে এ নিশ্চয়ই সর্পাঘাত কিন্তু দেহটা পরীক্ষা করে সর্পাঘাতের কোনো লক্ষণ দেখা গেল না হঠাৎ মাথার ওপরকার ডালপালা ও চারধারে গাছপালার দিকে নজর পড়তেই অভিজ্ঞ ভ্রমণকারী আলভারেজ ব্যাপারটা সব বুঝতে পারলে সেখানটাতে সর্বত্র অতি মারাত্মক বিষলতার বন যার রসে আফ্রিকার অসভ্য মানুষেরা তীরের ফলা ডুবিয়ে নেয় যার বাতাস এমনই বেশ সুগন্ধ বহন করে কিন্তু নিঃশ্বাসের সঙ্গে বেশি মাত্রায় গ্রহণ করলে অনেক সময় পক্ষাঘাত পর্যন্ত হতে পারে মৃত্যু ঘটাও আশ্চর্য নয় তাঁবুতে এসে শঙ্কর দুই তিন দিন শয্যাগত হয়ে রইল সর্বশরীর ফুলে ঢোল মাথা যেন ফেটে যাচ্ছে আর সর্বদাই তৃষ্ণায় গলা কাট আলভারেজ বললে যদি তোমাকে সারা রাত ওখানে থাকতে হতো তাহলে সকালবেলা তোমাকে বাঁচানো কঠিন হতো একদিন একটা ঝর্ণার জলধারার বালুময় তীরে শঙ্কর হলদে রঙের কি দেখতে পেলে আলভারেজ পাকা প্রসপেক্টর সে এসে বালি ধুয়ে সোনার রেণু বার করলে কিন্তু তাতে সে বিশেষ উৎসাহিত হল না সোনার পরিমাণ এত কম যে মজুরি পোষাবে না এক টন বালি ধুয়ে আউন্স তিনেক সোনা হয়তো পাওয়া যেতে পারে শঙ্কর বললে বসে থেকে লাভ কি তবু যা সোনা পাওয়া যায় তিন আউন্স সোনার দামও তো কম নয় সে যেটাকে অত্যন্ত অদ্ভুত জিনিস বলে মনে করছে অভিজ্ঞ প্রসপেক্টর আলভারেজের কাছে সেটা কিছুই নয় তাছাড়া শঙ্করের মজুরির ধারণার সঙ্গে আলভারেজের মজুরির ধারণা মিল খায় না শেষ পর্যন্ত ও কাজ শঙ্করকে ছেড়ে দিতে হলো ইতিমধ্যে ওরা মাসখানেক ধরে জঙ্গলে নানা অঞ্চলে বেড়ালে আজ এখানে দুদিন তাঁবু পাতে সেখান থেকে আরেক জায়গায় উঠে যায় সেখানে কিছুদিন তন্নতন্ন করে চারধার দেখবার পরে আরেক জায়গায় উঠে যায় সেদিন অরণ্যের একটা নতুন স্থানে পৌঁছে ওরা তাঁবু পেতেছে শঙ্কর বন্দুক নিয়ে দু একটা পাখি শিকার করে সন্ধেবেলায় তাঁবুতে ফিরে এসে দেখলে আলভারেজ বসে চুরুট টানছে তার মুখ দেখে মনে হলো সে উদ্বিগ্ন ও চিন্তিত শঙ্কর বললে আমি বলি আলভারেজ তুমি যখন বার করতে পারলে না তখন চলো ফিরি আলভারেজ বললে নদীটা তো উড়ে যায়নি এই বনপর্বতের কোনো না কোনো অঞ্চলে সেটা নিশ্চয়ই আছে তবে আমরা বার করতে পারছি না কেন আমাদের খোঁজা ঠিক মতো হচ্ছে না বলো কি আলভারেজ ছ মাস ধরে জঙ্গল চষে বেড়াচ্ছি আবার কাকে খোঁজা বলে আলভারেজ গম্ভীর মুখে বললে কিন্তু মুশকিল কোথায় জনশঙ্কর তোমাকে এখনো কথাটা বলিনি শুনলে হয়তো খুব দমে যাবে বা ভয় পাবে আচ্ছা তোমাকে একটা জিনিস দেখাই এসো আমার সঙ্গে শঙ্কর অধীর আগ্রহ ও কৌতূহলের সঙ্গে ওর পিছনে পিছনে চলল ব্যাপারটা কী আলভারেজ একটু দূরে গিয়ে একটা বড় গাছের তলায় দাঁড়িয়ে বললে শঙ্কর আমরা আজই এখানে এসে তাঁবু পেতেছি ঠিক তো শঙ্কর অবাক হয়ে বললে এই কথার মানে কি আজই তো এখানে এসেছি না আবার কবে এসেছি আচ্ছা ওই গাছের গুড়ির কাছে সরে এসে দেখো তো শঙ্কর এগিয়ে গিয়ে দেখলে গুড়ির নরম ছাল ছুরি দিয়ে খুদে কে ডি এ লিখে রেখেছে কিন্তু লেখাটা টাটকা নয় অন্তত মাসখানেক পুরনো শঙ্কর ব্যাপারটা কিছু বুঝতে পারলে না আলভারেজের মুখের দিকে চেয়ে রইল আলভারেজ বললে বুঝতে পারলে না এই গাছে আমি মাসখানেক আগে আমার নামের অক্ষর দুটি খুদে রাখি আমার মনে একটু সন্দেহ হয় তুমি তো বুঝতে পারো না তোমার কাছে সব বনই সমান এর মানে এখন বুঝেছো আমরা চক্রাকারে বনের মধ্যে ঘুরছি এসব জায়গা যখন এরকম হয় তখন তার থেকে উদ্ধার পাওয়া বেজায় শক্ত এতক্ষণে শঙ্কর বুঝলে ব্যাপারটা বললে তুমি বলতে চাও মাসখানেক আগে আমরা এখানে এসেছিলাম ঠিক তাই বড় অরণ্যে বা মরুভূমিতে এই বিপদ ঘটে একে বলে ডেথ সার্কেল আমার মনে মাসখানেক আগে প্রথম সন্দেহ হয় যে হয়তো আমরা ডেথ সার্কেলে পড়েছি সেটা পরীক্ষা করে দেখবার জন্যে গাছের ছালে এই অক্ষর দুটি খুদে রাখি আজ বনের মধ্যে বেড়াতে গিয়ে হঠাৎ চোখে পড়ল শঙ্কর বলে আমাদের কম্পাসের কি হলো কম্পাস থাকতে দিক ভুল হচ্ছে কিভাবে রোজ রোজ আলভারেজ বললে আমার মনে হয় কম্পাস খারাপ হয়ে গিয়েছে রিক্সটারফেল্ড পার হওয়ার সময় সেই যে ভয়ানক ঝড় ও বিদ্যুৎ হয় তাতে কিভাবে ওর চৌম্বক শক্তি নষ্ট হয়ে গিয়েছে তাহলে আমাদের কাম্পাস এখন অকেজু আমারও তাই ধারণা শঙ্কর দেখলে অবস্থা নিতান্ত মন্দ নয় ম্যাপ ভুল কম্পাস অকেজো তার ওপর ওরা পড়েছে এক ভীষণ দুর্গম গহনারণ্যের মাঝে ভীষণ মরণ ঘূর্ণিতে জনমানুষ নেই খাবার নেই জলও নেই বললেই হয় কারণ যেখানকার সেখানকার জল পানের উপযুক্ত নয় থাকার মধ্যে আছে এক ভীষণ অজ্ঞাত মৃত্যুর ভয় জিম কার্টার এই অভিশপ্ত অরণ্যানীর মধ্যে রত্নের লোভে এসে প্রাণ দিয়েছিল এখানে কারো মঙ্গল হবে বলে মনে হয় না আলভারেজ কিন্তু দমে যাওয়ার পাত্রই নয় সে দিনের পর দিন চলল বনের মধ্যে দিয়ে বনের কোনো কুল কিনারা পায় না শঙ্কর আগেও যাও বা ছিল ঘূর্ণি পাকে তারা ঘুরছে সোনা অবধি শঙ্করের দিক সম্বন্ধে জ্ঞান একেবারে লোপ পেয়েছে দিন তিনেক পরে ওরা একটি জায়গায় এসে উপস্থিত হল সেখানে রিক্সটারভেল্ডের একটি শাখা আসল পর্বতমালার সঙ্গে সমকোণ করে উত্তর থেকে লম্বালম্বি হয়ে আছে খুব কম হলেও সেটা চার হাজার ফুট উঁচু আরও পশ্চিম দিকে একটা খুব উঁচু পর্বতচূড়া ঘন মেঘের আড়ালে লুকোচুরি খেলছে দুই পাহাড়ের মধ্যেকার উপত্যকা তিন মাইল বিস্তীর্ণ হবে এবং এই উপত্যকা খুব ঘন জঙ্গলে ভরা বনে গাছপালা যেন তিনটে চারটে থাক সকলের ওপরের থাকে শুধুই পরগাছা আর শ্যাওলা মাঝের থাকে ছোট বড় বনস্পতির ভিড় নিচের থাকে ঝোপঝাপ ছোট ছোট গাছ সূর্যের আলোর বালাই নেই বনের মধ্যে আলভারেজ বনের মধ্যে না ঢুকে বনের ধারেই তাঁবু ফেলতে বললে সন্ধ্যার সময় ওরা কফি খেতে খেতে পরামর্শ করতে বসলো যে এখন কি করা যাবে খাবার একদম ফুরিয়েছে চিনি অনেক দিন থেকেই নেই সম্প্রতি দেখা যাচ্ছে আর দু একদিন পরে কফিও শেষ হবে সামান্য কিছু ময়দা এখনও আছে কিন্তু আর কিছুই নেই ময়দা এই জন্যে আছে যে ওরা ওই জিনিসটা কালে ভদ্রে ব্যবহার করে ওদের প্রধান ভরসা বন্য জন্তুর মাংস কিন্তু সঙ্গে যখন ওদের গুলি বারুদের কারখানা নেই তখন শিকারের ভরসায় বা চিরকাল করা যায় কি করে কথা বলতে বলতে শঙ্কর দূরের যে পাহাড়ের চূড়াটা মেঘের আড়ালে লুকোচুরি খেলছে সেদিকে মাঝে মাঝে চেয়ে দেখছিল এই সময় অল্পক্ষণের জন্যে মেঘ সম্পূর্ণ সরে গেল চূড়াটার অদ্ভুত চেহারা যেন কুলফির বরফের আগার দিকটা কে এক কামড়ে খেয়ে ফেলেছে আলভারেজ বললে এখান থেকে দক্ষিণ পূর্ব দিকে বুলাওয়ে কি সলসবেরি চারশো থেকে পাঁচশো মাইলের মধ্যে মধ্যে শ দুই মাইল মরুভূমি পশ্চিম দিকের উপকূল তিনশো মাইলের মধ্যে বটে কিন্তু পর্তুগিজ পশ্চিম আফ্রিকার অতি ভীষণ দুর্গম জঙ্গলে ভরা সুতরাং সেদিকের কথা বাদ দাও এখন আমাদের উপায় হচ্ছে হয় তুমি নয় আমি সলসবেরি কি বোলাওয়ে চলে গিয়ে টোটা ও খাবার কিনে আনি কম্পাসও চাই আলভারেজের মুখের এই কথাটা বড় শুভক্ষণে শঙ্কর শুনেছিল দৈব মানুষের জীবনে যে কত কাজ করে তা মানুষ কি সবসময় বোঝে দৈবক্রমে বুলাওয়ে ও সলসবেরি দুটো শহরের নাম তাদের অবস্থানের দিক ও এই জায়গাটা থেকে তাদের আনুমানিক দূরত্ব শঙ্করের কানে গেল এরপরে সে কতবার মনে মনে আলভারেজকে ধন্যবাদ দিয়েছিল এই নাম দুটো বলবার জন্যে কথাবার্তা সেদিন বেশি অগ্রসর হলো না দুজনেই পরিশ্রান্ত ছিল সকাল সকাল শয্যা আশ্রয় করলে আট মাঝরাতে শঙ্করের ঘুম ভেঙে গেল কি একটা শব্দ হচ্ছে ঘন বনের মধ্যে কি একটা কাণ্ড কোথায় ঘটছে বনে আলভারেজও বিছানায় উঠে বসেছে দুজনেই কান খাড়া করে শুনলে বড় অদ্ভুত ব্যাপার কি হচ্ছে বাইরে শঙ্কর তাড়াতাড়ি তর চেলে বাইরে আসছিল আলভারেজ বারণ করলে বললে এসব অজানা জঙ্গলে রাত্রিবেলা ওরকম তাড়াতাড়ি তাঁবুর বাইরে যেও না তোমাকে অনেকবার সতর্ক করে দিয়েছি বিনা বন্ধুকই বা যাচ্ছ কোথায় তাঁবুর বাইরে রাত্রি ঘুটঘুটে অন্ধকার দুজনেই টর্চ ফেলে দেখলে বন্য জন্তুর দল গাছপালা ভেঙে উদ্ধশ্বাসে উন্মত্তের মতো দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে পশ্চিমে সেই ভীষণ জঙ্গল থেকে বেরিয়ে পূর্ব দিকের পাহাড়টার দিকে চলেছে হায়না বেবুন বুনো মহিষ দুটো চিতাবাঘ তো ওদের গা ঘেঁষে ছুটে পালালো আরও আসছে দলে দলে আসছে ধারি ও মাদি কলবাস বাঁদর দলে দলে ছানাপোনা নিয়ে ছুটছে সবাই যেন কোনো আকস্মিক বিপদের মুখ থেকে প্রাণের ভয়ে ছুটেছে আর সঙ্গে সঙ্গে দূরে কোথায় একটা অদ্ভুত শব্দ হচ্ছে চাপা গম্ভীর মেঘগর্জনের মতো শব্দটা কিংবা দূরে কোথাও যেন হাজারটা জয় ঢাক একসঙ্গে বাঁচছে ব্যাপার কি দুজনে দুজনের মুখের দিকে চাইলে দুজনেই অবাক আলভারেজ বললে শঙ্কর আগুনটা ভালো করে চালো নয়তো বন্য জন্তুদের দল আমাদের তাঁবুশুদ্ধ ভেঙে মারিয়ে চলে যাবে জন্তুদের সংখ্যা ক্রমেই বেড়ে চলল যে মাথার ওপরেও পাখির দল বাসা ছেড়ে পালাচ্ছে প্রকাণ্ড একটা স্প্রিং বক হরিণের দল ওদের দশ গজের মধ্যে এসে পড়ল কিন্তু ওরা দুজনে এমন হতবম্ব হয়ে গিয়েছে ব্যাপারটা দেখে যে এত কাছে পেয়েও গুলি করতে ভুলে গেল এমন ধরনের দৃশ্য ওরা জীবনে কখনো দেখেনি শঙ্কর আলভারেজকে কি একটা জিজ্ঞেস করতে যাবে তারপরেই প্রলয় ঘটল অন্তত শঙ্করের তো তাই বলেই মনে হলো সমস্ত পৃথিবীটা দুলে এমন কেঁপে উঠল যে ওরা দুজনেই টোলে পড়ে গেল মাটিতে সঙ্গে সঙ্গে হাজারটা বাজ যেন কাছেই কোথায় পড়ল মাটি যেন চিড়ে ফেঁড়ে গেল আকাশটাও যেন সেই সঙ্গে ফাটল আলভারেজ মাটি থেকে ওঠবার চেষ্টা করতে করতে বললে ভূমিকম্প কিন্তু পরক্ষণেই তারা দেখে বিস্মিত হলো রাত্রির অমন ঘুটঘুটে অন্ধকার হঠাৎ দূর হয়ে পঞ্চাশ হাজার বাতির এমন বিজলি আলো জ্বলে উঠল কোথা থেকে তারপর তাদের নজর পড়ল দূরে সেই পাহাড়ের চূড়াটার দিকে সেখানে যেন একটা প্রকাণ্ড অগ্নিলীলা শুরু হয়েছে রাঙা হয়ে উঠেছে সমস্ত দিগন্ত সে প্রলয়ের আলোয় আগুন রাঙা মেঘ ফুঁসে উঠেছে পাহাড়ের চূড়ো থেকে দু হাজার আড়াই হাজার ফুট পর্যন্ত উঁচুতে সঙ্গে সঙ্গে কি বিশ্রী নিঃশ্বাস রোধকারী গন্ধকের উৎকট গন্ধ বাতাসে আলভারের সেদিকে চেয়ে ভয় বিস্ময় বলে উঠল আগ্নেয়গিরি সান্টা আনা গ্রাৎসিয়া ডা কর্দোয়া কি অদ্ভুত ধরনের ভীষণ সুন্দর দৃশ্য ওরা কেউ চোখ ফিরিয়ে নিতে পারলে না খানিক্ষণ লক্ষ্যটা তুবড়ি একসঙ্গে জ্বলছে লক্ষ্যটা রং মশাল একসঙ্গে আগুন দিয়েছে শঙ্করের মনে হলো রাঙা আগুনের মেঘ মাঝে মাঝে নিচু হয়ে যায় হঠাৎ যেমন আগুনে ধুনো পড়লে দপ করে জ্বলে ওঠে অমনি দপ করে হাজার ফুট ঠেলে ওঠে আর সেই সঙ্গে হাজারটা বোমা ফাটার আওয়াজ এদিকে পৃথিবী এমন কাঁপছে যে দাঁড়িয়ে থাকা যায় না কেবল টলে টলে পড়তে হয় শঙ্কর তো টলতে টলতে তাঁবুর মধ্যে ঢুকল ঢুকে দেখে একটা ছোট কুকুরছানার মতো জীব তার বিছানায় গুটিসুটি হয়ে ভয় কাঁপছে শঙ্করের টর্চের আলোয় সেটা থতমত খেয়ে আলোর দিকে চেয়ে রইল আর তার চোখ দুটো মনির মতো জ্বলতে লাগলো আলভারেজ তাঁবুতে ঢুকে দেখে বললে নেকড়ে বাঘের ছানা রেখে দাও আমাদের আশ্রয় নিয়েছে যখন প্রাণের ভয় ওরা কেউ এর আগে প্রজ্বলন্ত আগ্নেয়গিরি দেখেনি এ থেকে যে বিপদ আসতে পারে তা ওদের জানা নেই কিন্তু আলভারেজের কথা ভালো করে শেষ হতে না হতে হঠাৎ কি প্রচণ্ড ভারী জিনিসের পতনের শব্দে ওরা আবার তাঁবুর বাইরে গিয়ে যখন দেখলে যে একখানা পনেরো সের ওজনের জ্বলন্ত কয়লার মতো রাঙা পাথর অদূরে একটা ঝোপের ওপর এসে পড়েছে সঙ্গে সঙ্গে ঝোপটাও জ্বলে উঠেছে তখন আলভারেজ ব্যস্ত সমস্ত হয়ে বললে পালাও পালাও শঙ্কর তাবু ওঠাও শিগগির ওরা তাঁবু ওঠাতে ওঠাতে আরও দু পাঁচখানা আগুন রাঙা জ্বলন্ত ভারী পাথর এদিক ওদিক সশব্দে পড়ল নিঃশ্বাস তো এদিকে বন্ধ হয়ে আসে এমনই ঘন গন্ধকে ধোয়া বাতাসে ছড়িয়েছে দৌড় দৌড় দৌড় দু ঘন্টা ধরে ওরা জিনিসপত্র কতক টেনে হেঁচড়ে কতক বয়ে নিয়ে পূব দিকে সেই পাহাড়ের নিচে গিয়ে পৌঁছল সেখানে পর্যন্ত গন্ধকের গন্ধ বাতাসে আধ ঘন্টা পরে সেখানেও পাথর পড়তে শুরু করলে ওরা পাহাড়ের ওপর উঠল সেই ভীষণ জঙ্গল আর রাত্রির অন্ধকার ঠেলে ভোর যখন হলো তখন আড়াই হাজার ফুট উঠে পাহাড়ের ঢালুতে বড় একটা গাছের তলায় দুজনেই হাঁপাতে হাঁপাতে বসে পড়ল সূর্য ওঠবার সঙ্গে সঙ্গে অগ্নি উৎপাতের সেই ভীষণ সৌন্দর্য অনেকখানি কমে গেল কিন্তু শব্দ ও পাথর পড়া যেন বাড়ল এবার শুধু পাথর নয় তার সঙ্গে খুব মিহি ধূসর বর্ণের ছাই আকাশ থেকে পড়ছে গাছপালা লতা পাতার ওপর দেখতে দেখতে পাতলা এক পুরো ছাই জমে গেল সারাদিন সমানভাবে অগ্নিল্লা চলল আবার রাত্রি এলো নিচের উপত্যকা ভূমির অত বড় হেমলক গাছের জঙ্গল দাবানলে ও প্রস্তর বর্ষণে সম্পূর্ণ নষ্ট হয়ে গেল রাত্রিতে আবার সে ভীষণ সৌন্দর্য কত দূর পর্যন্ত বন ও আকাশ কত দূরের দিগন্ত লাল হয়ে উঠেছে পর্বতের অগ্নিকটাহের আগুনে তখন পাথর পড়াটা একটু কেবল কমেছে কিন্তু সেই রাঙা আগুন ভরা বাষ্পের মেঘ তখনও সেই রকম দীপ্ত হয়ে রয়েছে রাত দুপুরের পরে একটা বিরাট বিস্ফোরণের শব্দে ওদের তন্দ্রা ছুটে গেল ওরা সভয়ে চেয়ে দেখলে জ্বলন্ত পাহাড়ের চূড়ার মুন্ডুটা উড়ে গিয়েছে নিচের উপত্যকাতে ছাই আগুন ও জ্বলন্ত পাথর ছড়িয়ে পড়ে অবশিষ্ট জঙ্গলটাকেও ঢাকা দিলে আলভারেজ পাথরের ঘায়ে আহত হল ওদের তাঁবুর কাপড়ে আগুন ধরে গেল পিছনের একটা উঁচু গাছের ডাল ভেঙে পড়ল পাথরের চোটকে শঙ্কর ভাবছিল এই জনহীন অরণ্য অঞ্চলে এত বড় একটা প্রাকৃতিক বিপর্যয় যে ঘটে গেল তা কেউ দেখতে পেত না যদি তারা না থাকত সভ্যজগৎ জানেও না আফ্রিকার গহন অরণ্যের এই আগ্নেয়গিরির অস্তিত্ব কেউ বলল বিশ্বাস করবে না হয়তো সকালে বেশ স্পষ্ট দেখা গেল মোমবাতি হাওয়ার মুখে জ্বলে গিয়ে যেমন মাথার দিকে অসমান খাজের সৃষ্টি করে পাহাড়ের চূড়াটার তেমনি চেহারা হয়েছে কুলফি বরফটাতে ঠিক যেন কি একটা কামড় বসিয়েছে আলভারেজ ম্যাপ দেখে বললে এটা আগ্নেয়গিরি বলে ম্যাপে দেওয়া নেই সম্ভবত বহু বছর পরে এই এর প্রথম অগ্নি উৎপাত কিন্তু এর যে নাম ম্যাপে দেওয়া আছে তা খুব অর্থপূর্ণ শঙ্কর বললে কি নাম আলভারেস বললে এর নাম লেখা আছে ওল্ডনীয় লেঙ্গায় প্রাচীন জুলু ভাষা এর মানে অগ্নিদেবের শয্যা নামটা দেখে মনে হয় এই অঞ্চলের প্রাচীন লোকেদের কাছে এ পাহাড়ের আগ্নেয় প্রকৃতি অজ্ঞাত ছিল না বোধহয় তার দু একশো বছর কিংবা তারও বেশি কাল এটা চুপচাপ ছিল ভারতবর্ষের ছেলে শঙ্করের দুই হাত আপনা আপনি প্রণামের ভঙ্গিতে ললাট স্পর্শ করলে প্রণাম হে রুদ্রদেব প্রণাম আপনার তাণ্ডব দেখার সুযোগ দিয়েছেন এই জন্য প্রণাম গ্রহণ করুন হে দেবতা আপনার এই রূপের কাছে শত হিরক্ষণই তুচ্ছ হয়ে যায় আমার সমস্ত কষ্ট সার্থক you আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ের চতুর্থ এপিসোড পরবর্তী এপিসোডে শঙ্কর এক ভয়ানক গুহার মধ্যে পথ হারাবে এবং তারপরে সেই বিপদ থেকে রক্ষা পেয়ে সে পাড়ি দেবে সলসবেরি শহরের দিকে বাংলা গল্প পডকাস্টের প্রথম বছর পূর্তি পরশু পঁচিশে ফেব্রুয়ারি সেই উপলক্ষে আগামী সপ্তাহের মধ্যে বিশেষ কিছু পডকাস্ট রিলিজ করার ইচ্ছে রইল চোখ রাখুন বাংলা গল্প পডকাস্টের ওয়েবসাইটে নমস্কার